কি মজার খন দিলে সুবহান সুবহান কি মজার দিন দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ কি মজার খন দিলে সুবহান আল্লাহ সুবহান কি মজার দিন দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যার দমে দমে ভেসে আসে ক্ষমার ঘোষণা পাপ কালিমা মুছে আনে আলোর জোছনা দমে দমে ভেসে আসে ক্ষমার ঘোষণা পাপ কালিমা মুছে আনে আলোর জোছনা দমে দমে ভেসে আসে ক্ষমার ঘোষণা পাপ কালিমা মুছে আনে আলোর জোছনা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه জীবন নদীর চলতি পথে পাপ কালিমার ঢেউ ক্ষমা ছাড়া মুক্তি পাবে বন্দনাই যে কেউ জীবন নদীর চলতি পথে পাপ কালিমার ঢেউ ক্ষমা ছাড়া মুক্তি পাবে বন্দনাই যে কেউ জীবন নদীর চলতি পথে পাপ কালিমার ঢেউ ক্ষমা ছাড়া মুক্তি পাবে বন্দনাই যে কেউ রহিম গফুর তাই তো তুমি টেনে নিতে বখ চুমি রহিম গফুর তাই তো তুমি টেনে নিতে বক চুমি রহিম গফুর তাই তো তুমি টেনে নিতে বক চুমি তেরি রোজা দিলে ভালোবাসার নিশানা আল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ سبحان الله الله الله الحمد لله الله الله من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রোজার স্রোতে কাটলে সাঁতার ইহতিসাবের সাথে যাই না মাঝে দাঁড়াই যদি নিঝুম গভীর রাতে রোজার স্রোতে কাটলে সাঁতার ইহতিসাবের সাথে যাই না মাঝে দাঁড়ায় যদি নিঝুম গভীর রাতে রোজার স্রোতে কাটলে সাঁতার ইহতিসাবের সাথে যাই নামাজে দাঁড়ায় যদি নিঝুম গভীর রাতে ঝরবে রহম ভালোবাসা মুমিন দিলের পূর্বে আশা ঝরবে রহম ভালোবাসা মুমিন দিলের পূর্বে আশা ঝরবে রহম ভালোবাসা মুমিন দিলের পূর্বে আশা রাইয়ানেরই খাস মেহমান চির সুখের ঠিকানা আল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যার দমে দমে ভেসে আসে ক্ষমার ঘোষণা পাপ কালিমা মুছে আনে আলোর জোছনা দমে দমে ভেসে আসে ক্ষমার ঘোষণা পাপ কালিমা মুছে আনে আলোর যোচনা দমে দমে ভেসে আসে ক্ষমার ঘোষণা পাপ কালিমা মুছে আনে আলোর যোচনা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ الله الله سبحان الله الله الله الحمد لله الله الله سبحان الله الله الله الحمد لله الله الله